ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাতন শোনো মুসলমান শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান হিন্দু মুসলিম শিখ এক ভারত অধিকারে আছে এই জন্মভূমির উপরে মোদের সমান অধিকারে আছে এই জন্মভূমির উপরে আসিনি মোরা হাওয়ায়ুড়ে যাইনি মোরা মোরে আগুনে পুড়ে আসিনি মোরা হাওয়ায়ুড়ে যাইনি মোরা মোরে আগুনে পুড়ে মোদের লাশ রয়ে মাটির ভেতরে বলো কারা ভালোবাসে জন্মভূমি রে শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জানাত সোনো মুসলমান যারা বলে আজ দলে দলে ছলে বলে কলে কৌশলে ভারত আমাদের দখলে মুসলমানে বলে ভুলে গেলে সেদিনের কথা এখন খোলো ইতিহাসের পাতা ভুলে গেলে সেদিনের কথা এখন খোলো ইতিহাসের পাতা মুসলমান কত রক্ত দিয়েছে তবেই ভারত তোমাদের হয়েছে মুসলমান কত রক্ত দিয়েছে তবেই ভারত তোমাদের হয়েছে ওলামা কত প্রাণ দিল ফাঁসির মঞ্চে আজ তাঁদেরই দোষী করো কোন সাহসে শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান আন্দামানের সেলুলা গাছে গাছে যাহারা ঝোলে হিফজুর রহমান সকাতালি ইরা খেলো ইংরেজের গুলি হিফজুর রহমান সকাতালি ইরা খেলো ইংরেজের গুলি তখন কোনো পাটির জন্ম হয়নি ইংরেজের সাথে লড়ে মাদানি তখন কোনো পার্টির জন্ম হয়নি ইংরেজের সাথে লড়ে মাদানি চাপা পড়িল এই কাহিনী এখন বলে মুসলমানেরা কিছু করেনি শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান যত আছে রাজনীতির পার্টি তারা সবাই বলে আমার খাঁটি এদের ফাঁসেতে পড়েছে মাটি পাই না খেতে দুবেলা দুটি সুযোগ পেলেই ভাই ভাই পাটির তরে টুটি টিপে মারে সুযোগ পেলেই ভাই ভাই পাটির তরে টুটি টিপে মারে এই রকম পাটি যদি হয় গো খাটে বলো এই রকম পাটি যদি হয় গো খাটে সারা পৃথিবীটা হইবে মাটি মানুষ পড়িবে মারা কোঠি কোঠি আর তলুয়ারে পিস বটি বটি শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান ভারত স্বাধীন হবার পরও এই দেশেতে তেইশ হাজার বার দাঙ্গা হয়েছে ভারত স্বাধীন হয় হাজার বার দাঙ্গা হয়েছে পাটিগত হিংসা হানাহানিতে মিথ্যা মামলা জুলুম পুলিশের গ্রাম জুড়ে দলি ফিতনা ফাঁসাদের কথা আর কি বলি গ্রাম জুড়ে দলি ফিতনা ফাসাদের কথা আর কি বলি তাই ভাইয়ে ভাইয়ে মিলে মিশে চলি না হলে মায়ের কোল হবে যে খালি ভাইয়ে ভাইয়ে মিলে মিশে চলি না হলে মায়ের কোল হবে যে খালি নেতারা ওড়াবে বড় বড় বলে আর ভাই হয়ে যেন ভাইয়ের না কবর খুঁড়ি শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জানাত শোনো মুসলমান পৃথিবী জোড়ে করেছে যত বেশি মুসলমান কেন আজ এত সব জাতি তো ধরে পাটির ঝান্ডা কেন মুসলমানেরা খাই আজ ডান্ডা আর পাড়াই পাড়াই পাটির বড়াই ভাইয়ে ভাইয়ে করে লড়াই লড়াই বাদিয়ে এরা করে পাড়া ফাঁকা লড়াই বাদিয়ে এরা করে পাড়া ফাঁকা বলে আমরা পেছনে আছি তোরা নয়াকা একা লড়াই বাদিয়ে করে পাড়া ফাঁকা বলে আমরা পেছনে আছি তোরা নয়াকা একা তারপরে তাদের থাকে না দেখা শেষে বলে মুসলমানেরা বড্ড বোকা শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাতন শোনো মুসলমান মুসলমানেরা সত্যি বোকা পরের তরে এরা মরে হয় ফাঁকা মুসলমানেরা সত্যি বোকা পরের তরে এরা সব মরে হয় ফাঁকা স্টেশন ছেড়ে চলে যাই তারা অবশেষে আবশোষের সাথে ফিরে আসে আবার সেই জাগাতে অবশেষে আবশোষের সাথে ফিরে আসে আবার সেই জাগাতে যেদিন ভাঙবে মুসলমানদের ঘুম সেদিন ফোরাবে সকল নেতা নেত্রীদের দম যেদিন ভাঙবে মুসলমানদের ঘুম সেদিন ফোরাবে সকল নেতা নেত্রীর দম কত ধানেতে কত হয় চাল সেদিন পাইবে বন্ধু হিসাব বরাবর শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান দুঃখের সাথে আমি বলি সবাকে জাতি আগে না পাটিটা আগে জাতির তরে কে কটা মরেছে পাটির তরে সব মাথা ফেটেছে তাই এমন ভুল না করি যে পাটির তরে যাব মোরে তাই এমন ভুল না করি যে পাটির তরে যাব মোরে এক জাতের এমন মাছ আছে তার গায়ে কেউ কি কাদা দেখেছে এক জাতের এমন মাছ আছে তার গায়েতে কেউ কি কাদা দেখেছে অথচ সেই মাছ পাকেতে থাকে নিজেকে কাদা থেকে বাঁচিয়ে রাখে শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্বজাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান এম এস আমাদ বলি সবারে তোমার ধর্ম আগে পাটিটা পরে সেই ভুলের মাসুলকে দেবে যা ভুল হবার তো হয়েছে সে ভুলের মাসুলকে দেবে মানুষ হলেই থাকবে মানবতা তার হবে ছোট ছোট কথা মানুষ হলেই থাকবে মানবতা তার হবে ছোট ছোট কথা সে কথাই কেউ পাবে না ব্যথা এমন নেতা মোরা পাব কোথা শোনো ভারতের মুসলমান জেগে ঘুমাই সারা বিশ্ব জাহান চতুর্দিকে দেখো মুসলিম নিধন কেন বারে বারে এরা করে জ্বালাত শোনো মুসলমান